ওই সবুজ মিনার যবে চোখে ভাসে ছুটে যেতে চায় সে থামো পেরিয়ে সাগর মরু বাধার পাহাড় গহীনাধার তরুব ওই সবুজ মিনার যবে চোখে ভাসে ছুটে যেতে চায় সে থামো পেরিয়ে সাগর মরু বাধার পাহাড় গহীনাধার তরুব পেরিয়ে সাগর মরু বাধার পাহাড় গহীনাধার তরুব দেখিনি তোমায় কভু হে প্রিয় নবী হৃদয়ে আঁকা তবু তোমার ছবি স্বপ্নে দেখা তুমি দাও আমারে দিন রাত কাটে শুধু তোমায় সরে দেখিনি তোমায় কভু হে প্রিয় নবী হৃদয়ে আঁকা তবু তোমার ছবি স্বপ্নে দেখা তুমি দাও আমারে দিন রাত কাটে শুধু তোমার স্বরে তোমার দিদার পে চাই করতে ধন্য আমার জীবন ওই সবুজ মিনার যবে চোখে ভাসে ছুটে যেতে চায় সে থামো পেরিয়ে সাগর মরু বাধার পাহাড় গহীনাধার তরুব পেরিয়ে সাগর মরু বাধার পাহাড় গহীনাধার তরুব তব স্মৃতিগুলো দেখে তোমায় ডাকি কল্পনাতে তব ছবি আঁকি রোজ হাসরে তুমি দিও কাউসা পুলসিরাতে মোরে নিও করে পা তব স্মৃতিগুলো দেখে তোমায় ডাকি কল্পনাতে তব ছবি আঁকি রোজ হাসরে তুমি দিও কাউসা সিরাতে মোরে নিয় করে পা তোমার দিনেরই আনতে বিজয় লড়ে যাব আমরণ ওই সবুজ মিনার যবে চোখে ভাসে ছুটে যেতে চায় সে থামো পেরিয়ে সাগর মরু বাধার পাহাড় গহীনাধার তরুবন পেরিয়ে সাগর মরু বাধার পাহাড় গহীনাধার তরুব ওই সবুজ মিনার যাবে চোখে ভাসে ছুটে যেতে চায় সে থাম পেরিয়ে সাগর মরু বাধার পাহাড় গহীনাধার তরুব পেরিয়ে সাগর মরু বাধার পাহাড় গহীনাধার তরুবন পেরিয়ে সাগর মরু বাধার পাহাড় গহীনাধার তরুবন